بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين أما بعد قال الله تبارك وتعالى اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم وقال النبي الامين صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد متفق عليه وقال من عمل عملا ليس عليه امرنا فهو رد رواه مسلم বিদাতে হাসানা বিদাতে সাইয়া শিরিক বেদাত করে হইলাম বেহাইয়া বিদাতে হাসানা বিদাতে সাইয়া শিরিক বেদাত করে হইলাম বেহাইয়া কোরআন হাদিস জানি না যা জানি তা মানি না তারপরেতে হইলাম আমি বড় মৌলানা বেদাতে হাসানা বেদাতে সাইয়া শেরেক বেদাত করে হইলাম বেহাইয়া শেরেক বেদাত করলে মানুষ কি হয় বেহায়া হয়ে যায় বেদাত কাকে বলে বেদাতের সংজ্ঞা বেদাতের মধ্যে বেদাত হলো শরিয়াতের মধ্যে নতুন আবিষ্কৃত পথ ও পন্থা যার দলিল কোরআন ও হাদিসে নেই শরীয়তের মধ্যে নতুন আবিষ্কৃত পথ ও পন্থা যার দলিল কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে নাই এ ধরনের কাজ শরিয়তের মধ্যে আবিষ্কার করার নাম বেদাত আল্লাহ নবী বলেন মান আহাদা সাফি আমরিনা হাদা যে ব্যক্তি নতুন আবিষ্কার করল আমার এই শরিয়তের মধ্যে ফাহুয়া রাদ্দুন সেটা বাতিল এই একটি বিষয় বুঝতে না পারার কারণে আজকে আমাদের সমাজে অনেকেই বেদাতের বিরুদ্ধে কথা বললেই ধানাই পানাই তুলে ধরেন আর বলতে থাকেন যে এটা বেদাত হলে তো ওটা বেদাত হবে না কেন এটা বেদাত হলে সেটা বেদাত হবে না কেন দুঃখজনক হলেও সত্য যা আজকে অনেক আলেম ওলামা যারা বেদাত সম্পর্কে সম্যক অভিহিত নন বুখারি এবং মুসলিমের যে হাদিস পেশ করা হয়েছে সে হাদিসে বলা হল মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি শরিয়াতের মধ্যে নতুন আবিষ্কার করলো এ হাদিস দ্বারা বেদাত যারা প্রচলন করলেন বেদাত যারা চালু করলেন তাদের পরিণতি বর্ণনা করা হল অপর হাদিস মুসলিমে আসছে মান আমিল আমেলান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ্দুন যে ব্যক্তি এমন কোন কাজ করলো এমন কোন আমল করলো বেদাত সে নিজে আবিষ্কার করেনি অন্য কেউ বেদাত আবিষ্কার করেছে কিন্তু সে আমল করার কারণে সে মারদুদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ পাক বলেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো নিজেদের আমলকে বরবাদ করে দিও না কোরআনের এই আয়াত থেকে বুঝা গেল বেদাত করলে আমল বরবাদ হয়ে যায় এবারে আমরা আসি বেদাত এবং অসাইলুল কাউনিয়া কাদারিয়ার মধ্যে পার্থক্য আগেই বলেছি শরিয়াতের মধ্যে যদি কোনো বিষয় হয় তাহলে সেটাকে বেদাত বলা হয় শরিয়াতের মধ্যে যদি না হয় সেটাকে বেদাত বলা হয় না সেটাকে বলা হয় ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম উঁটে চড়ে হজে গিয়েছিলেন কিসে চড়ে উঁটে চড়ে হজ করা এবাদত হজে যাওয়ার বাহন হল হজে যাওয়ার ওসিলা উঠে চড়ার সময় আল্লাহ নবী দোয়া পড়েছিলেন সুবহান আল্লাযী আমরা এখন উটের পরিবর্তে বিমানে চড়ে হজে যাচ্ছি উট পরিবর্তিত হয়ে বিমান হয়েছে কিন্তু দুয়ার একটু জের জবরও পরিবর্তন হয় নাই ওসাইল মানে মাধ্যম মাধ্যম পরিবর্তন হবে কিন্তু এবাদত পরিবর্তন হবে না হ্যাঁ ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যদি বেদাত হয় তো বিমানে চড়াও তো বেদাত বিমানে আপনি তো চড়েন আবার হিন্দুরাও চড়ে এবার বলেন বিমানে আপনি চড়েন অমুসলিমরাও চড়ে তো এর সাথে বেদাত আর সুন্নাতের কি সম্পর্ক এটা বুঝতে না পারার কারণে বাংলাদেশের বিশিষ্ট আলেমে দিন সুন্নত বেদাতের উপরে আলোড়ন সৃষ্টিকারী বই লিখলেন সংকলন করলেন কিন্তু তিনি এক চ্যাপ্টারে গিয়ে লিখলেন রাজনীতি না করার বেদাত রাজনীতি না করার বেদাত মানে রাজনীতি করাটা সুন্নত আর রাজনীতি না করাটা বেদাত এখন আমি যদি বলি ব্যবসা না করার বেদাত কেউ যদি ব্যবসা না করে তাহলে উনি তো ব্যবসা না করার বেদাত করলেন কেউ যদি শিক্ষকতা না করেন তাহলে তো উনি শিক্ষকতা না করার বেদাত করলেন বেদাতকে আজকে বিভিন্ন ভাবে ভাগ করা হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম বলেন কুল্লু বিদাতিন দলালাহ ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার প্রত্যেক বেদাত বেদাত হল গুমরাহি আর গুমরাহির পরিণাম হল জাহান্নাম বেদাত যদি দুই ভাগে ভাগ হয় একটি ভালো বেদাত আর একটি খারাপ বেদাত তাহলে আমরা বলতে পারবো তাহলে জাহান্নামও দুই ভাগে ভাগ একটা হলো ভালো জাহান্নাম আর একটা হলো খারাপ জাহান্নাম যে ভালো বেদাত করবে সে ভালো জাহান্নামে যাবে আর যে খারাপ বেদাত করবে সে খারাপ জাহান্নামে যাবে বেদাত সমাজে চালু হয় কেন তার অনেকগুলি কারণ আছে মৌলিক কারণ আমি এখানে আপনাদেরকে তিনটি জানাতে চাই এক নাম্বার হলো ইলিম না থাকা ইলিম না থাকার কারণে সমাজে বেদাত ঢুকে শাহুল ইসলাম ইমাম রহমাতুল্লাহ আলহে বলেছেন যে সমাজে যত প্রকার বেদাত ঢুকেছে সব অনারবদের মাধ্যমে ঢুকেছে অনারবগণ ইসলাম বুঝতে ভুল করার কারণে সমাজের ভিতরে বেদাত অধিকাংশ বেদাত অনারব্দের মাধ্যমে ঢুকেছে দুই নম্বর বেদাত ঢুকার কারণ হল তাকলিদ লোক দেখা দেখি আচরণ কাউকে কিছু করতে দেখলাম আর আমিও তা করলাম এভাবে সমাজে বেদাত চালু হয় এসব কারণে সমাজে বেদাত চালু হয় প্রসঙ্গক্রমে আমরা বহুবার বলেছি আবার বলি জনৈক হাফেজ সাহেব মসজিদে ঢুকলেন দুটি সেজদা করলেন আর একজন হাফেজ সাহেবের পিছে ঢুকলেন উনিও মসজিদে ঢুকলেন দুটা সেজদা করলেন জিজ্ঞেস করা হলো আপনি মসজিদে ঢুকলেন সেজদা করলেন কেন তো সে কেন হাফেজ সাহেব করলেন যে হাফেজ সাহেব করলেন দলিল না থাকলে হাফেজ সাহেব করেন নাকি হাফেজ সাহেবকে জিজ্ঞেস করা হলো আপনি মসজিদে ঢুকলেন দুরাক দুটা সাজদা করলেন কেন হাফেজ সাহেব বলছেন যে আমি সকালে বের হয়েছিলাম কোরআন তেলাওয়াতের বেড়াত হাঁটতে বের হয়েছিলাম হাঁটা অবস্থায় কোরআন তেলাওয়াত করছিলাম কোরআন তেলাওয়াতের সেজদা আমার করা হয়নি তাই আমি এখন সময় পেলাম তাই দুই সেজদা করে নিলাম তো উনি হাফেজ সাহেবের দেখা দেখি করলেন অথচ উনি কোরআন তেলাওতের ধারে কাছেও যাননি এইভাবে লোক দেখা দেখি সমাজে বেদাত চালু হয় বেদাত চালুর আর একটি অন্যতম কারণ হল দলাদলি যেখানে দলাদলি আছে সেখানে বেদাত অবশ্যই আসবে এগুলি আমি সংক্ষিপ্ত আকারে ইঙ্গিত দিয়ে যাচ্ছি এরপরে আসতেছি বেদাতের পরিণতি বেদাতের পরিণতিতে বেদাতি ব্যক্তির সর্বপ্রথম পুরস্কার হল তার আমল বাতিল হয়ে যায় বেদাতি ব্যক্তির আমল কি হয় বাতিল হয়ে যায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন মান আহদাসা সাফি আমরিনা হাদা মা লাইসা হু ফাহুয়ারাদ্দুন যে ব্যক্তি নতুন আবিষ্কার করলো আমার এই শরীয়তের মধ্যে যা শরীয়তের অন্তর্ভুক্ত নয় সেটা বাতিল মারদুদ দুই নাম্বার বেদাতি ব্যক্তি হাউদে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন সহি মুসলিমের হাদিস ওয়ানা ফারতুকুম আলাল হাউস আমি হাউদে কাউসারের উপরে তোমাদের অগ্রগামী হব লোকেরা পানি পান করতে আসবে তারা আমার উম্মত বলে আমি তাদেরকে শনাক্ত করব এবং বলবো তারা আমার উম্মত তাদেরকে বাধা দেওয়া হবে আল্লাহ নবী বলেন আমি বলবো মিন্নি ওরা আমার লোক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তখন আমাকে বলা হবে ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক আপনার তিরোধানের পরে তারা কি সমস্ত বেদাত আবিষ্কার করেছিল তা আপনার জানা নেই নবী সাল্লাহ সাল্লাম হাউজে কাউসারের পানি তাদেরকে দেবেন না সেখান থেকে তাড়িয়ে দিবেন তিন নাম্বার হল বেদাতি ব্যক্তি তবা নসিব হয় না মদখোর জুয়াচোর চরিত্রহীন লম্পট দুনিয়ার সব ধরনের পাপিষ্ট ব্যক্তি তবা নসিব হতে পারে কিন্তু বেদাতি ব্যক্তির তবা নসিব হয় না কেননা বেদাতি ব্যক্তি বেদাত সোয়াবের আশায় করে থাকে আল্লাহ পাক বলছেন أعوذ بالله من الشيطان الرجيم الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا যারা নিজেদের পারলৌকিক জীবনের আমলকে বরবাদ করে দিয়েছে চেষ্টা প্রচেষ্টাকে ধ্বংস করে দিয়েছে তারা মনে মনে ভাবে খুব ভালো কাজ করলাম বেদাতি ব্যক্তি বেদাত করে নিজেকে মনে একটা প্রশান্তি লাভ করে এবং মনে মনে ভাবে আমি খুব ভালো কাজ করলাম চোর তার বেটাকে চুরি শিখায় না মদখোর তার ছেলেকে মদ খাওয়ানো শিখায় না চোরও ভাবে আমার ছেলে ভালো হোক মদখোরও ভাবে আমার ছেলে ভালো হোক কিন্তু বেদাতি ব্যক্তি তার ছেলেকে বেদাত শিক্ষা দেয় এবং বেদাত করার জন্য সিয়ত করে কারণ ওই হতভাগা জানে না যে আমি নিজের টাকা দিয়ে নিজের আমলকে বরবাদ করলাম আল্লাহ নবী বলেন তবার সামনে একটি পর্দা দিয়ে দেন একটা আড়াল সৃষ্টি করে দেন যতক্ষণ পর্যন্ত বেদাত না ছাড়ে ততক্ষণ পর্যন্ত তার তবা নসিব হয় না বেদাত যারা আবিষ্কার করল এই বেদাত আবিষ্কারক বেদাতের সমাজে যারা প্রচলন ঘটায় বেদাতকে যারা জিয়ে রাখে বিদাতকে যারা জিয়ে রাখে সমাজে দলিল দিয়ে বেদাতকে চালু রাখার চেষ্টা করে কিয়ামত পর্যন্ত যত মানুষ সেই বেদাতের প্রভাবে প্রভাবিত হয়ে সেই বেদাতের উপরে আমল করবে নিজেদের পাপের বোঝা তো বহন করবেই আর তার এই বেদাত দেখা দেখি অপর যারা বেদাতি কাজ করেছে তাদেরও পাপের বোঝা তাকে বহন করতেই হবে ওই জন্য ওলামায় কেরামগণ তবার শর্ত দিয়েছেন যে সমস্ত আলেম ওলামায় বেদাতের সাথে জড়িত বা বেদাত করেছেন ভুল বুঝে তাদেরকে তবা করতে হবে প্রকাশ্য জনসমক্ষে এবং বলতে হবে এতদিন করেছিলাম দলিল আছে মনে করে এখন দলিল নাই প্রমাণিত হওয়ার পরে আমিও ছাড়লাম তোমরাও ছাড়ো তাই তো বাংলাদেশের একজন বিশিষ্ট আলেবেদিন ঢাকা উত্তরার এক মসজিদে খুদ্া দেওয়ার সময় প্রত্যক্ষদর্শীর বর্ণ অনুযায়ী মেম্বরে দাঁড়িয়ে দুই কানে হাত দিয়ে দুই কান ধরে আল্লাহর কাছে তওবা করছেন আর বলছেন আল্লাহ সবে বরাতের হালুয়া রুটি বিগত দিনে খেয়েছিলাম আজকে তোমার এই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তবা করছি আল্লাহ তুমি তবা কবুল করো হে জাতি তোমরা দেখে রাখো যে এই বেদাত থেকে আমরা ফিরে এসেছি বেদাত করলে নবীকে অপমান করা হয় সেরেক করলে আল্লাহকে অপমান করা হয় বেদাত করলে নবীকে অপমান করা হয় বেদাত করলে নবীকে অপমান করা হয় কিভাবে নবীকে অপমান করা হয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের রেখে যাওয়া সন্ন্যত আমার জন্য আমি যথেষ্ট মনে করি নাই যার ফলে বেদাত করলে নবীকে অপমান করা হয় আপনি কোনো মেজবানের বাড়িতে দাওয়াত খেলেন দাওয়াত খাওয়ার পরে মেজবান আপনাকে ভ্যারাইটিজ আইটেমে খানা খাওয়ানোর পরে এবার আপনি হোটেলে বসে খাওয়া শুরু করলেন লোকেরা যখন দেখবে যে আপনি মেজবানের বাড়িতে দাওয়াত খেলেন এখন হোটেলে বসে আবার খাচ্ছেন কেন জি হ্যাঁ আপনাদের চেয়ারম্যান সাহেব আমাকে যা খাওয়িয়েছেন তাতে আমার প্যাট ভরে নেই প্যাট ভরেছে কিন্তু মনে মনে তৃপ্তি আসে নাই মনের তৃপ্তি বড় ভয়ানক জিনিস ইঁদুরের বিষ রাখা আছে ইঁদুরের বিষ রাখা আছে ওই বিষের মধ্যে আছে গমের ভাজা আর চালের ভাজা আর শুটকি মাছের ঘ্রাণ আর বিস্কুটের গুঁড়া এই বিস্কুটের গুঁড়া গমের ভাজা চালের ভাজার ভিতরে বিষাক্ত বিষ মিশিয়ে রেখেছে ইঁদুরকে মারার জন্য বুড়ো ইঁদুর বলছে মা ইঁদুর বলছে ছেলেদেরকে ব্যাটারে ও চাল ভাজা খাস না ও খেলে জীবন ধ্বংস হবে তখন ছোট ছোট ইঁদুররা বলে আম্মা এই তো কি মজাদার জিনিস চাল ভাজা আর কি সুন্দর সুটকি মাছের ঘ্রাণ তারপরে আবার বিস্কুটের গুঁড়া এ কি সারা যায় একটু খেয়ে দেখি খাওয়ার পরে একটা গিয়ে খাটের তলে আর একটা গিয়ে দরদার আড়ালে আর একটা গিয়ে এখানে আর একটা গিয়ে সেখানে সব কাত হয়ে পড়ে রয়েছে তখন বুঝলো যে কত বড় সর্বনাশ হয়ে গেছে বেদাত করতে তো খুব মজা লাগে বেদাত খেতেও মজা লাগে সালাত আদায় করলে তো মনের মধ্যে অত তৃপ্তি আসে না সালাত আদায় করার পরে হাত তুলে মাবুদ মলাজি বলে চিৎকার দিলে মনের ভিতরে তৃপ্তি আসে কিন্তু এই যে যে তৃপ্তিদায়ক জিনিস এই যে লোভনীয় জিনিস কতটুকু ক্ষতিকর তা মরার পরে বেদাতি ব্যক্তি বুঝতে পারবে ছয় নম্বর যেখানেই বেদাত চালু হয় সেখানেই সুন্নত উঠে যায় একজন মানুষ তার সন্তান জন্ম নিয়েছে আপনি সেখানে সন্তানের জন্য মুনাজাত করে দিলেন যখনই মুনাজাত করে দিলেন সেখানে সুন্নতি দোয়া ছিল বারাকাল্লাহু ফিল মাহু বেলাক ওয়াশাকার তালওয়াহেবা উরুজেক তাবেররাহ ওয়া বালাগা সুদ্দাহ এই যে সুন্নতি দোয়া এবার চলে গেল যখনই বেদাত চালু করা হয় তখনই সেখান থেকে সুন্নত উঠে যায় বেদাত করলে নবী সাল্লাহ সাল্লামকে খিয়ানতকারী বানানো হয় ইমাম মালিক রহমাতুল্লাহ আলে বলছেন মানিব দাদা ফাকাদ সাল্লাহ খানাফির রেসালা যে ব্যক্তি বেদাত চালু করলো সে ধারণা করলো আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম ইসলাম পূর্ণভাবে আমাদের কাছে পৌঁছান নাই বাকিটুকু আমাকে পৌঁছানোর দায়িত্ব দিয়ে গেছেন বেদাত করলে ইসলামকে অপূর্ণ মনে করা হয় আল্লাহ পাক বলছেন আলিয়াম আকমাল তুলাকুম দিন আকুম ও আকমাম তো আলাইকুম নেমাতি ইসলাম নয় নম্বর বেদাতের বিষয়ে আপনাদেরকে আমাদেরকে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে এক নম্বর হলো এবাদতের স্থান নির্ধারিত স্থানে এবাদত যদি থাকে সেই নির্ধারিত স্থানের বাইরে করলেই সেটা বেদাত হয়ে যাবে মক্কা মদিনা এবং বায়তুল মাকদেশ এই তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে অধিক সোয়াবের আশায় ফজিলতের আশায় সফর করা হারাম নিষেধ যখনই অন্য কোন জায়গা পবিত্র মনে করে সেখানে অধিক সোয়াবের আশায় সফর করবেন যে স্থান কোরআন সন্ন্যায় প্রমাণিত সেই স্থানের বাইরে অন্যত্র গেলেই সেখানে আপনার বেদাত হয়ে যাবে আল্লাহ নবী বলেন লা তুসাদ্দুর রিহালু তিন মসজিদ ব্যতীত অধিক সোয়াবের আশায় সফর করা অন্যত্র বৈধ নয় দুই নাম্বার হল পরিমাণ এবাদতের পরিমাণ আল্লাহ এবং তার রাসুল কর্তৃক নির্ধারিত থাকলে সেখানে এক বিন্দু কম বেশ করতে পারবে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এগারো রাকাত বিতির সহ তারাবি আদায় করেছেন এগারো রাকাত বিতির সহ তারাবি কিয়ামত পর্যন্ত চলবে কিয়ামতের আগ পর্যন্ত এটাকে বাড়তি করার অধিকার পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই ধানাই পানাই দলিল অনেক দেওয়া হচ্ছে দুঃখজনক হলেও সত্য মদিনা ইউনিভার্সিটির একজন প্রবীণ অধ্যাপক আমাদের উস্তাদ তিনি বলছিলেন তাহুদুনা কামিয়াতার রাসুল ওমা তাহুদুনা কাইফিয়াতাহু রাসুল্লাহ সাল্লাম কয় রাখাত পড়েছেন তা গণনা করো কত দীর্ঘ করে পড়েছেন তা গণনা করো না কেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আট রাকাত পড়েছেন ধীরে সুস্থে সারা রাত ধরে তো আট রাকাত যদি পড়বে তো সারা রাত ধরে পড়ো আর সারা রাত ধরে যদি না পড়ো তাড়াতাড়ি পড়ে নাও তো তাহলে একটু বাড়ায় দিলাম রাখার সংখ্যা তা আমি বললাম ইজান নুসল্লি সালাত ঈদ আর বারাকাত তাহলে ঈদের নামাজ আমরা আট রাখ চার রাখাত পড়ি কারণ ঈদের নামাজ আল্লাহ নবী সাল্লাম যেভাবে পড়েছেন আমরা তো সেভাবে পড়তে পারছি না অতএব একটু বাড়তি করে দিয়ে পড়ি তখন তিনি বলছেন না হলো না ঈদের নামাজ চার রাকাত পড়তে হবে পৃথিবীর কেউ বলেনি যে বললাম তারাবির নামাজ বিশ রাকাত পড়তে হবে পৃথিবীর কেউ বলেনি বলছে ওমর এবনুল খাত্তাব রাজি আল্লাহ তালানহু বিশ রাকাত চালু করেছিলেন বললাম নাসির উদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলহের কেতাবখানা খুলুন সেখানে লেখা আছে লা নুদাল্লিলু ওয়ালাকিন হাদা ইয়াজুজ ওয়া আম্মা মা রুবিয়া উমর ইবনুল খাত্তাব ফালা আসলালাহু ওকে আমরা বেদাতিও বলবো না পথভ্রষ্ট বলবো না কিন্তু এতটুকু বলবো এটা বৈধ নয় ওমার ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালানু থেকে যা বর্ণনা করা হয়ে থাকে তার কোনো ভিত্তিই নাই তিন নাম্বার সময় এবাদতের সময় তেরোই জিলহাজের বেলা ডুবার আগ পর্যন্ত আপনার জন্য কুরবানি করা বৈধ তেরোই জিলহাদের বেলা যখন ডুবে গেল তখন আপনি শত কুরবানি করলেও একটি কুরবানি আল্লাহর রাস্তায় কুরবানি বলে গণ্য হবে না চার নাম্বার হল এবাদতের ধরন যেখানে অনির্ধারিত বিষয় আছে আপনার পিতামাতার রুহের মাগ ফেরাতের জন্য আপনি কিছু দান করবেন সেই দানকে যখনই খাদ্যের সাথে নির্ধারিত করবেন তখন অনির্ধারিত বিষয়কে আপনি নির্ধারণ করলেন আপনি ধরন পরিবর্তন করেছেন দান করবেন তো ভালো তো খাদ্য দিবেন কেন গরিব মিসকিনের যদি কাপড়ের দরকার থাকে তাকে কাপড় দেন যার ঘর নেই তাকে ঘরের ব্যবস্থা করে দেন পরিশেষে বলতে চাই বেদাতি কাজে সাহায্য করা হারাম ভালো করে মনে রাখবেন এই পয়েন্টে এসে আমরা অনেকেই ফেসে যাচ্ছি রাস্তায় চলার পথে মাহফিলের চাঁদা চাইল চট করে আপনি দশ টাকা বের করে দিলেন ওয়ান মিন আইন ওয়া মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে মাল কোন পথে এলো আর কোন পথে গেল অতএব বেদাতি কোনো অনুষ্ঠানে বেদাতি কোনো কার্যক্রমে আপনি অবশ্যই আপনার পয়সা সংকুচিত করবেন সেখানে আপনার দান দেওয়া হারাম পরিশেষে আরেকটি কথা বলে দিই বেদাত আমাদের সমাজে এখন দুই প্রকার চালু আছে এক হলো মাঝাবিদের বেদাত আর এক হলো আহলাদিস ভাইদের বেদাত আমি একদিন আমার এক উস্তাদের সাথে গেলাম এক দাওয়াতি অনুষ্ঠানে আমাকে বললেন চলো একটা দাওয়াত আছে খেয়ে আসি আমার আবার ভুল হয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম যে কিসের দাওয়াত দাওয়াতটা চলছে সবে বরাতের কয়েকদিন আগের ঘটনা সবে বরাতের বিরুদ্ধে উস্তাদজি খুব বয়ান করলেন বয়ান করার পরে বললেন যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেক মাঝাবি লোক এসেছিল তো তাই সবে বরাত সম্পর্কে আমি অনেক কিছু বললাম পরিশেষে জানা গেল যে যেই দাওয়াত আমরা খেতে গেছি ওটা মর মৃত্যু বার্ষিকী হ্যাঁ এক বুড়ি আর এক বুড়িকে বলে নানি শাশুড়ি তো মৃত্যু বার্ষিকীর দাওয়াত খেতে গিয়ে সবে বরাতের প্রতিবাদ করা হচ্ছে মৃত্যু বার্ষিকীর দাওয়াত এটা আহলাদিস বেদাত আহলাদিস বেদাত করছে আহলাদিসের সমাজে বেদাত চালু আছে কিন্তু আবার মাঝাবিদের বেদাতের বিরুদ্ধে আমরা কথা বলছি এক জায়গায় গেলাম প্রোগ্রাম করতে সেখানে এসে বলছে যে একতেলাফি কোনো মাসলা বলবেন না জিজ্ঞেস করলাম একতেলাফি মাসলা কি জিনিস তো বলল যে এই যে যেসব বিষয় নিয়ে ফেতনা হয় ওগুলি বলবেন না তো জিজ্ঞেস করলাম যে বিসমিল্লা নিয়ে একতেলাফ আছে সুরা ফাতেহা নিয়ে একতেলাফ আছে আল্লাহর আকার না নিরাকার একতেলাফ আছে আল্লাহ নবী গায়েব জানতেন না হাজের নাজের এখতেলাফ আছে বলবো কোনটা এগুলি সব বলেন তো কি বলবেন না কয় দুই আজান বলবেন না মুনাজাত বলবেন না এগুলি বলেন না তো বললাম যে বোঝা গেল এবার বুঝতে পেরেছি বেদাত মাঝাবিদের বেদাত সম্পর্কে বলা যাবে কিন্তু আহ্লাদিসদের বেদাত সম্পর্কে বলা যাবে না আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহ পাক আমাদেরকে বেদাত থেকে হেফাজত করার তৌফিক দান করুন আমি শেখ আব্দুল রাজাক সাহেবের কাছে কুড়ি মিনিট সময় চেয়ে নিয়েছিলাম তার মধ্যে পাঁচ মিনিট বেশি নিয়ে ফেলেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু